আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা আসার আগে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রশ্ন করার সময় একটু খেয়াল রাখবেন প্রশ্ন সংক্ষিপ্ত হলে ভালো হয় লম্বা প্রশ্ন লিখলে তো এটা পড়তে পড়তে তো একজনের উত্তর দিতে সময় চলে যায় আমরা অল্প সময়ের মধ্যে যাতে বেশি বাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমাদের সুবিধা হয় এজন্য প্রশ্ন সংক্ষিপ্ত হলে ভালো আর প্রাসঙ্গিক প্রশ্ন থাকা ভালো যে বিষয়ের আলোচনা যে বিষয়ের <clears throat> প্রসঙ্গ থাকে সে প্রসঙ্গের সাথে সামঞ্জস্য রেখে প্রশ্ন করাটা ভালো আর প্রশ্ন কম করাটা এটা ভালো লক্ষণ নবী সাল্লাম কিছু জিনিসকে অপছন্দ করতেন <clears throat> সেই জিনিসগুলোর মধ্যে একটা হলো কাসরাত সোয়াল বেশি বেশি প্রশ্ন করা এটাকে নবিসাম অপছন্দ করতেন কুরি হালাকুম হাদিসের মধ্যে আসছে যে নবিসাম অপছন্দ করতেন কাসরাত সুয়ালকে বেশি বেশি প্রশ্ন করা এজন্য প্রশ্ন কম আমল বেশি কাজ বেশি এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এটাই সাহাবাই কেরামের আখলাক সাহাবাই কেরাম কিন্তু নবিসামকে প্রশ্ন করতেন না এবং পুরা জিন্দিগিতে তেরোটা প্রশ্ন করছেন সাহাবাই কেরামের পক্ষ থেকে ওই তেরোটা প্রশ্ন আল্লাহ কোরআন একাডেমির মধ্যে উল্লেখ করে দিচ্ছেন সুহান ইয়াস আলু নাকা যে আয়াতগুলোতে দেখবেন ইয়াস আলু নাকা আনিল এল হারাম হ্যাঁ, কথা আলেন পি ইয়াস আলু নাকা আনিল মাহিদ ইয়াস আলু নাকা আনিল আহিল্লা এই ইয়াস আলো নাকা যে আয়াতগুলো এগুলো সাহাবাইকার আমার প্রশ্ন ছিল তেরোটা প্রশ্ন এই পুরা জিন্দিগিতে করছেন অথচ আমাদের একজনেরই এখন তেরোশো প্রশ্ন থাকে এই জন্য প্রশ্ন কম করার অভ্যাস করতে হবে প্রশ্ন কম আমল বেশি আচ্ছা এখানে প্রথম ভাই জানতে চেয়েছেন আমরা জানি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয় রাসুসাল্লামের নাম আসলে সাল্লাম বলতে হয় প্রশ্ন হল বিসমিল্লার স্থলে পূর্ণাঙ্গ বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ স্থলে পূর্ণাঙ্গ আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন আজান একামতের সময় রাসুল্লাহ বললে সাল্লাম বলা উক্ত কাজগুলো করা বৈধ কিনা এই বিষয়ে নীতিমালা হলেও নবী সাল্লামের সুন্নতের এত্তেবাটা এমনভাবে করতে হবে যে নবী সাল্লাম যেখানে থেমে গেছেন আমাদেরকে থেমে যাইতে হবে এর থেকে আগানোর চেষ্টা করা যাবে না এই বিষয়টা আমরা বারবার আলোচনা করি তিনজন সাহাবি বেশি আমল করতে চাইছে না <coughs> ওই হাদিস তো জানা আছে তারা কিন্তু খুব ভালো কাজ করতে চাইছে খুব ভালো আমল করতে চাইছে একটাও খারাপ কাজ করতে চায় না কিন্তু তিনটা কাজ করতে ভালো কাজ করতে যায় নবিসাম বলছেন ফামান রাগে বা আনসুন্নাতে ফালাইসামিন নবিসামের ওম্মত থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছিল এই জন্য নবী সাল্লাম যেখানে থামছেন সেখানে থেমে যাওয়াটাই সুন্না এবং সেটার মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ এর থেকে বাড়ানোটা বেয়াদবি যদিও সেটা ভালো জিনিস এই জন্য কোনো কাজের শুরুতে বিসমিল্লা তবে কাজের শুরুতে শুধু বিসমিল্লা এবং বিসমিল্লা রহমান রাহিম দুইটাই আছে দুইটাই সহি শুধু বিসমিল্লা বললেও হবে আবার বিসমিল্লা রহমান রাহিম বললেও হবে কিন্তু যেটা বলছেন যে হাসি দিলে আলহামদুলিল্লাহ এখানে বাড়ানোর দরকার নেই এখানে আলহামদুলিল্লাহর মধ্যে দাঁড়াই থাকাটা এতটুকু সীমাবদ্ধ রাখা উচিত তারপরে আপনার রাসুসাল্লামের নাম আসলে তো সাল্লাহ সাল্লাম বলতেই হবে তবে এখানে আরেকটা কথা যেটা বলছেন যে আজান একামতের সময় উল্লাহ বললে সাল্লাহাম এটা আবার সুন্নতের খেলাফ আজান একামতের সময় ওয়ান্না মোহাম্মদ উল্লাহ বললে বলতে হবে আর রাসুল উল্লাহ সেখানে আবার বেশি মহব্বত দেখাইতে গিয়ে সাল্লা সাল্লাম বলা এটা নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যতের খেলাফ কারণ আসাদু আন্না মোহাম্মদ মোহাম্মদার রাসুল্লাহ মোহাম্মদের সাথে এখানে রাসুল্লাহ আছে উল্লাহটা দরুদের থেকেও বেশি শক্তিশালী কারণ নবী সাল্লামের মূল পরিচয় হলো তিনি মোহাম্মদ তিনি উল্লাহ রাসুল উল্লাহটাতে ওখানে আছে উল্লাহ স্বীকৃতি দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাম বলছেন ফাকুল মেসলামা ইয়াকুল মুআজিন মুআজিন যা বলে তোমরা তাই বলো তো মোয়াজিন বলে আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ মোয়াজিন তো বলে না আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মোয়াজিনকে এইভাবে বলে তো মোয়াজিন এভাবে না বললে আমরা সাল্লাহ সাল্লাম বলবো কেন মোয়াজিনের সাথে তো মিলে নাই হ্যাঁ, নবী সাল্লামের মহব্বত ভালোবাসা এটা ইমানের অংশ কিন্তু নিজের ইচ্ছা মতো মহব্বত করা যাবে না ইচ্ছা মতো মহব্বত করতে গেলে ইমানে চলে যাবে আমরা এর আগে বারবার বলছি তাসাহুদের মধ্যে আমরা নবীলামকে সালাম দিই না আসসালাম আলাইকা ইউহান নাবিউ রহমতুল্লাহ বারাকাত তো এটা বসে বসে দিই না দাঁড়ায় দাঁড়াই যদি বলেন যে আমার রাসুলের সালাম দিব এত বড় বেয়া দেবী বসে বসে সালাম দেওয়া দাঁড়াই দেন আপনি তাহলে নামাজ হবে মহব্বত দেখাতে চাই নামাজে বরবাদ নামাজ হবে এজন্য মহব্বত ইচ্ছা করে নিজের ইচ্ছা মতো করা যায় না মহব্বত কিভাবে করতে হবে এটা সাহাবাইকার থেকে শিখতে হবে সাহাবাইকার যেভাবে মহব্বত করছেন সেভাবে করতে হবে আচ্ছা মুক্তাদি একামতের জবাব দিতে হবে কিনা আজানের জবাবের ব্যাপারে যেরকম সহি হাদিস আসছে একামতের জবাবের ব্যাপারে হাদিস দইফ এই জন্য একামতের জবাব জরুরি বিষয় না তবে কেউ দিলে ইচ্ছা করলে দিতে পারেন কিন্তু যেহেতু এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত না এই জন্য একামতের জবাব জরুরি না আচ্ছা আমাদের রসুল ইসলাম আসার পরে আমাদের সমাজে চার মাঝাব সৃষ্টি হয়েছে আমার প্রশ্ন হলো পূর্বের নবী রাসুলগণের সময় কি এরকম মাঝাব সৃষ্টি হয়েছিল যদি হয়ে থাকে সেগুলোর নাম কি ছিল আচ্ছা যেটা বলছেন অন্যান্য নবীর ওম্মদের মধ্যে এরকম ফেকি আকিদাগত বিভিন্ন মাজাব সৃষ্টি হয়ে থাকতে পারে বা নাও পারে এই ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় স্পষ্ট কোনো জিনিস আসে না কারণ সেগুলো আমাদের দরকার নাই ওই নবীর আমলে নবীদের শরীয়তে অনুসারীরা কি ছিল এগুলো তো আমাদের জানার দরকার নেই এই জন্য আল্লাপাক আমাদেরকে জানান নাই নামাজের উপর মধ্যে যদি শরীর চুলকায় অথবা সাজদায় গিয়ে যদি কেউ শরীর চুলকায় মশা মারে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি নামাজে যদি চুলকানি বেশি আসে বাধ্য হয় যে চুলকাইতেই হবে তাহলে চুলকাইলে চলাতের কোনো ক্ষতি হবে না কারণ এটা তো আপনি না চুলকাইলে তো আরও ক্ষতি বেশি হবে এই জন্য যতটুকু দরকার একান্ত না হইলেই নয় আর মশা মারাত্ম দরকার নাই <laughs> মশা যদি খামড়ায় না আমাদের মধ্যে আপনি দূরে সরাই দেন তবে একবার নামাজের মধ্যে মারা ঠিক না তবে মারলে সলাতের কোনো ক্ষতি হবে না এবং ওই চুলকাইলেও নামাজের কোনো ক্ষতি হবে না আচ্ছা আমরা উপস্থিত বাইদের মধ্যে থেকে দুই একটা করেন আর অনলাইনে দুই একটা করে আমরা শেষ করে দিব যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাই যেটা জানতে চেয়েছেন যে ওনার আম্মা চোদ্দ পনেরো বছর বিছানায় ছিলেন অসুস্থ অবস্থায় প্যারালাইজড অবস্থায় তো এর মধ্যে তো সলাত আদায় করতে পারেন নাই সিয়াম পালন করতে পারেন নাই এগুলোর ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কি প্রথম বিষয় হলো উনি অসুস্থ অবস্থায় যখন বিছানায় ছিলেন তখন তার ওয়ারিসদের উপরে এটা দায়িত্ব কর্তব্য ছিল যে ওনার যদি হোঁশ থাকে তাহলে ওনাকে প্রতি ওয়াক্তে উজু করাই দিবেন আর তিনি বিছানায় শুয়ে শুয়ে যেভাবে পারেন ইশারার মাধ্যমে হলেও তিনি সলাদগুলো আদায় করবেন এটা ছিল ওয়ারিসদের উপরে দায়িত্ব কর্তব্য কারণ উনি তখন এমন অবস্থা উনি তো হতে যায় অজু করার মতো ওনার অবস্থা নাই তাহলে ওয়ারিসেরা ওনাকে অজু করাই দিবেন আর উনি বিছানায় শুয়ে শুয়ে সলাদগুলো ইশারার মাধ্যমে আদায় করবেন যাতে সলাদ বাদ না যায় আচ্ছা এরপরে যদি কোনো কারণে এটা মাঝে মাঝে হয়েছে বা হয় নাই এরকম অবস্থায় ওনার অতিবাহিত হয়েছে তাহলে এই সলাদগুলোর জন্য কোনো ধরনের কাপপারা নাই মানে আর্থিক কোনো কাপপারা নাই যা আমাদের সমাজে আমরা অনেক সময় শুনি যে এক ওয়াক্ত নামাজের জন্য এত টাকা এক পিত্রা সমান এক ওয়াক্ত নামাজ এবং আরো নামাজ পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত হিসাব করা হয় বিতিরও এক ওয়াক্ত এজন্য ছয় ওয়াক্তে এত টাকা এক একজনের চার লাখ পাঁচ লাখ এবং ওনার তো চোদ্দ পনেরো বছর হিসাব করলে অনেক টাকা বিশাল অঙ্কের টাকা কিন্তু আসে যাবে তো যেহেতু এটা কোরআন এবং সন্না দ্বারা এই ব্যাপারে কোনো দলিল প্রমাণে নাই যে সলাতের পরিবর্তে বা কোনো কারণে আদায় করতে পারে নাই আর আসলে ওই যুগে তো এই মাসালায় আসে নাই কারণ কোন একজন মুসলিমের নামাজ বাদ যাবে এটা তো কল্পনারে বাইরে এটার আবার মাসালা আসবে কেন কারণ কোন মুসলিম যতক্ষণ হোঁশ আছে ততক্ষণ তো তার সব যাইতে পারে কিন্তু নামাজ বাদ যাবে না এই জন্য সাহাবাই কেরামে তাবেনি কেরামে তাবে ওই যুগে এগুলার মাসালাই আসে কারণ এটা মাসালা আসার তো প্রশ্ন না কিন্তু আজকের যুগে আমাদের দুর্ভাগ্য হলো মানে আমাদের এই মাসালাগুলো আসে বর্তমানে আর এর সুযোগে আমরা অনেকে আবিষ্কার করে দিছি যে ঠিক আছে তা যেহেতু মাসালা আসে তা পকেট থেকে কিছু বাইর করে নি হ্যাঁ, এই জন্য আজকে কাপ্পারার মাসালা আসছে কিন্তু হাদিসে কোথাও কাপ্পার মাসালা নাই হ্যাঁ, উনি মারা গেছেন ওনার ওয়ারিসারা কিছু করার নাই তবে ওয়ারিসেরা তার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মাফ করে দেন আর কিছু মানে এমনি সদাকা করবেন মানে সুনির্দিষ্ট পরিমাণ না যে এত টাকা এত কিছু হিসাব করে তার পরিবর্তে এমনি কিছু সদাকা করবেন যাতে আল্লাহ পাক তার গুণা খাতা হয়ে থাকলে মাফ করে দেন আর সিয়ামের ব্যাপারে সিয়াম যেহেতু ওনার সামর্থ্য ছিল না রোজা রাখার মতো ওনার উপরে ফরজে হয়নি হ্যাঁ, তো ফরজ না হইলে কিন্তু তিনি যদি আর্থিকভাবে সামর্থ্য থাকেন মানে ওনার টাকা পয়সা আছে তাহলে তার জন্য প্রতি বছর রমাদানে ফিদিয়া দেওয়াটা দরকার ছিল তো যদি ফিদিয়া দেওয়া হয় তা আর তো কোনো অসুবিধা নেই আর যদি ফিদিয়া দেওয়া না হয় সম্পদ ছিল কিন্তু ফিদিয়া দেওয়া হয় নাই তাহলে পরবর্তীতে ওই সন্তানেরা তার সম্পদ থেকে ফিদিয়া দিয়ে দিবে সিয়ামের ব্যাপারে অথবা ওয়ারিসেরা ইচ্ছা করলে ওই সিয়ামগুলো কাজা আদায় করে দিবে আর সেটা হলো আপনার ধরেন এক বছর দুই বছর বা চারটা পাঁচটা দশটা হইলে কিন্তু যখন বিশাল সংখ্যক হয়ে গেছে তখন এটা কয়টা আদায় করবে আর কয়টা পালন করবে তো এই জন্য এগুলার ক্ষেত্রেও আর যেহেতু ওনার উপরে সিয়াম ফরজে হয়নি উনি অসুস্থ ছিলেন এই জন্য এগুলার কিছু করার প্রয়োজনীয়তা নাই ওই একসাথে সদাকা করে দিবে জি আর নাই মনে হয় এখানে জি যে আমরা এই বিষয়ে এর আগে অনেক আলোচনা করেছি আর মাঝহাব নিয়ে কথাবার্তা কম বলাই ভালো এই বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো আমরা মাঝহাবের বিরোধী না আমরা মাঝহাবের পক্ষে মাঝহাব আমাদের উম্মার একটা গুরুত্বপূর্ণ সম্পদ সুতরাং মাজাব নিয়ে বেশি কথাবার্তা বলার বেশি প্রয়োজনীয়তা নাই জি ওয়ালাইকুম আসসালাম এবং সময় আমরা করার এই গুরুত্বপূর্ণ বঞ্চিত হচ্ছে বা যারা আদায় করছে তারা অনেক কষ্ট শুধুমাত্র সময় ব্যবস্থাপনার কারণে সালাম এই সময় আমরা কি আমাদের মসজিদ বা আমাদের দেশের মসজিদগুলিতে সেই সময় ব্যবস্থাপনাটা ফিরে আনতে পারি সেই আমাদের করণীয় আলহামদুলিল্লাহ যে বিষয়টি বলেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে সলাতুল ফজর জামাতে আদায় করা এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আবার কেয়ামুল লাইল আদায় করা বা তাহাজুদের সলাত আদায় করা এটাও একটা গুরুত্বপূর্ণ আবাদত তো একজন মুসলিম চেষ্টা করবেন দুইটাই যাতে করা যায় কেয়ামুল লাইলও করা যায় সলাতুল ফজরটা জামাতেও আদায় করা যায় কিন্তু আমাদের সময়ের ব্যবস্থাপনার কারণে কেয়ামুল লাইল আদায় করে ঘন্টার উপরে বসে থাকতে হয় তারপরে ফজর আদায় করতে হয় তো এই সময় এক ঘন্টা বসে থাকা এটা অনেক কষ্টকর সবার পক্ষে এটা সম্ভব না এটা অনেক কঠিন কারণ ওই সময় তো ঘুমের চাপটা থাকে সবচেয়ে বেশি এটা এখন যাই হোক যে ব্যবস্থাপনা আমাদের দেশে গড়ে উঠছে এইভাবে চলতেছে তবে চেষ্টা করতে হবে যেখানে সম্ভব সেখানে এটার দূরত্ব কমাই আনা মানে যাতে একজন মুসলিম যিনি সলাতুল ফজর জামাতে আদায় করবেন তিনি যাতে তাহাজুদও পড়তে পারেন ফজর জামাতে পড়তে পারেন তো যেখানে এই ব্যবস্থাপনা সম্ভব সেখানে বাইরা এই ব্যবস্থাপনা করে নিবেন আর যেখানে সম্ভব না সেখানে তো আর কিছু করার নাই সেখানে চেষ্টা করতে হবে দুইটাই করার জি চেয়ারে সলাত আদায় করার ক্ষেত্রে প্রথম মূলনীতি হলো যতটুকু চেয়ার বিহীন আদায় করা যাবে ততটুকু চেয়ার বিহীন আদায় করতে হবে আর যেটা চেয়ার বিহীন সম্ভব না সেটা চেয়ারে আদায় করতে হবে মানে চেয়ার পাইছি বলে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে করব তা না বিশেষ করে তাকবিরে তাহারিমার সময় বসে করা যাবে না তাকবিরে তাহারিমাটা অবশ্যই দাঁড়িয়ে তাকবিরে তাহারিমা বলতে হবে যদি তার দাঁড়ানোর মতো সামর্থ্য থাকে কারণ কে আমটা ফরস তো সুতরাং উনি যদি দাঁড়ানোর মতো সামর্থ্য থাকে উনি দাঁড়িয়েই তাকবিরে তাহারিমে বলবেন পরে আর দাঁড়াতে পারতেছেন না অসুস্থতার কারণে তাহলে তিনি বসে যাবেন কিন্তু প্রথমে উনি দাঁড়ানো অবস্থায় সলাৎ শুরু করবেন আর যতটুকু চেয়ার বিহীন সম্ভব ততটুকু চেয়ার বিহীন করবেন আর যেটা একান্ত চেয়ার ছাড়া কোনো অবস্থা সম্ভব না সেটা উনি চেয়ারে করবেন যদি চেয়ারম্যান উনি মাটিতে বসতে পারেন নিচে বসতে পারেন তাহলে উনি নিচেই বসবেন চেয়ারের কোনো সহযোগিতাই নেবেন না কারণ নবিসামের যুগে সাহাবাইকেরামের যুগে তো তারা কেউ চেয়ারের সাহায্য গ্রহণ করেন নাই তো তারাও তো অসুস্থ ছিলেন অর্থাৎ তারা সবসময় সলাৎ মাটির সাথে ফ্লোরের সাথে সম্পর্ক রাখতেন এজন্য তিনি নিচে বসে আদায় করার চেষ্টা করবেন কিন্তু যদি এমন অসুস্থ হয় নিচে বসাও সম্ভব না উনি শুধুমাত্র চেয়ারে বসে আদায় করতে পারেন আর কোনোভাবে সম্ভব না তার জন্য এটা বৈধ এটা জায়েজ তবে আদায় করার পদ্ধতি হলো উনি চেয়ারটাকে মানে ওনার পা হিসাবে ধরে নেবেন মানে ওনার পা হইল চেয়ারের খুঁটি কারণ উনি যদি পাটা সমান করতে যায় চেয়ার পিছনে দে তো পিছনের কাতারে মানুষ দাঁড়াবে কিভাবে এটা সমস্যা তৈরি হবে এজন্য চেয়ারটা কাতার বরাবর রাখবেন যদিও উনি দাঁড়াতে গিয়ে একটু সামনে চলে যাবেন এইভাবে উনি দাঁড়াবেন আর বাকি রুকু করতে না পারলে উনি যতটুকু ঝুঁকতে পারেন ঝুঁকবেন আর সাজদার মধ্যে উনি একটু বেশি ঝুঁকবেন রুকু থেকে সাজদার মধ্যে বেশি ঝুঁকবেন আর সামনে কিছু দেওয়ার দরকার নেই সামনে এরকম টেবিল বা কিছু দেওয়া দরকার নেই সামনে উনি যদি সাজদা করতে না পারেন রুকু করতে না পারেন খালি থাকবে কারণ নবী সাল্লাম একজন সাহাবিকে দেখছিলেন বালিশ দিয়ে রেখছেন নবী সালাম বালিশ ফেলে দিচ্ছেন বলছেন যে সামনে কিছু থাকবে না রুকুর ক্ষেত্রে সাজদার ক্ষেত্রে সরাসরি রুকু হবে সরাসরি সাজদা হবে যদি উনি রুকু করতে পারেন রুকু করবেন যদি সাজদা করতে পারেন যত যেটা যেটা সম্ভব সেটা করবেন আর যেটা সম্ভব না সেটা চেয়ারের সহযোগিতা নেবেন জি জি অবৈধভাবে স্বাভাবিকভাবে অবৈধ তো অবৈধই <laughs> অবৈধর ফতোয়া এর মধ্যেই আছে কারণ একটা দেশে তাকে থাকার জন্য অনুমতি দেওয়া হয় নাই তাহলে সেই দেশে সে থাকা মানে সে অনুমতিবিহীন থাকতেছে আর অনুমতিবিহীন থাকা মানে তিনি সেখানে যে কাজগুলো করতেছে সেগুলো অনুমতিবিহীন করতেছে তিনি ওই দেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারেন কারণ প্রত্যেকটা দেশে তার নাগরিকদের জন্য যে সুযোগ সুবিধা সে সুযোগ সুবিধার ক্ষেত্রে তিনি সেখানে বিঘ্ন তৈরি করতেছেন কারণ তাকে সেখানে থাকার পারমিশন দেওয়া হয় নাই এজন্য এইভাবে থাকাটা বৈধ না তবে অনেক সময় পরিস্থিতির কারণে বিভিন্ন কারণে সে বাধ্য হয় যে সে দেখা যায় যে এদিকে আসারও পথ নাই আর অন্যদিকে যাওয়ারও পথ নাই সেখানে সে অবৈধভাবে থাকতে বাধ্য হচ্ছে তো সেটা হয়তো আল্লাহ সুবান তালা মাফ করে দিবেন কিন্তু স্বাভাবিক অবস্থায় যে ওই দেশের অনুমতি ছাড়া ওই দেশের পারমিশন ছাড়া ভিসা ছাড়া আপনি ওই দেশে অবৈধভাবে থাকাটাই বৈধ না আর থাকা বৈধ না হইলে সেখানে তো ইনকামও বৈধ না হ্যাঁ, তবে আবার আপনি সেই দেশে থাকছেন চিন্তা করতেছেন এই দেশে তো ইনকামে বৈধ না তাহলে আপনি তো না খেয়ে মারা যাবেন হ্যাঁ, এখন জরুরতের কারণে আপনাকে কাজও করতে হবে হ্যাঁ, অর্থাৎ এই বিষয়গুলো মানে যতটুকু অনুপায় সেটা আল্লাহ মাফ করবেন কিন্তু যেটা সম্ভব সেটা দূরে থাকতে হবে নামাজরত অবস্থায় তো কোনো অবস্থায় তাকানো যাবেই না নামাজরত অবস্থায় হাত তুলে তো শুধুমাত্র সলাতুল ভিতিরে দোয়া করবে সলাতুল ভিতির ছাড়া অন্য সলাতে হাত ছেড়ে দোয়া করবে না শুধুমাত্র সলাতুল ভিতিরে সে হাত তুলে দোয়া করবে কিন্তু সে সময় আকাশের দিকে তাকানো যাবে না তার সে যেহেতু সলাতের ভিতরেই আছে তার দৃষ্টি ওই নিচের দিকেই থাকবে উপরের দিকে তাকানো যাবে না আর সলাতের বাহিরে আকাশের দিকে তাকাইতে পারে কোনো অসুবিধা নেই তবে আকাশের দিকে তাকানোর মধ্যে আলাদা কোনো ফজিলত নেই মানে আকাশের দিকে তাকালে যে দোয়া বেশি কবুল হবে এরকম কোনো নির্দেশনা নাই সুতরাং উনি নিচের দিকে তাকায় বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন ওইটাই আল্লাহ সোবান কবুল করবেন আকাশের দিকে তাকানো জরুরি না শেষ প্রশ্ন অবস্থায় এরকম অবস্থা যদি হয় তা বুঝতে হবে ওনার মধ্যে সন্দেহের রোগ ঢুকছে মানে ওনার <laughs> এটাও একটা রোগ যে উনি কয়টা সাজদা করছেন কয়টা রোগ করছেন ঠিক মনে রাখতে পারতেছেন না তো উনি চেষ্টা করবেন এই সন্দেহের রোগ থেকে বের হয়ে আসার জন্য কিন্তু যতক্ষণ এই রোগটা থাকবে ততক্ষণ উনি রোগের উপরে সন্দেহের উপরে না থেকে উনি একটা দৃঢ় সিদ্ধান্তে আসবেন যে উনি সাজদা একটা করছেন না দুইটা করছেন তারপরে উনি এক রাখাত দুই রাখাত পড়ছেন না তিন রাখাত পড়ছেন এরকম সন্দেহ হইতেছে তো উনি একটা দৃঢ় সিদ্ধান্তে আসতে হবে যে আমি এই এই সাজদা দুইটাই করছি বা আমি দুই রেখাতে পড়ছি সন্দেহের মধ্যে না থেকে একটা দৃঢ় সিদ্ধান্তে এসে উনি সলাৎ শ্বাস করতে হবে আর চেষ্টা করতে হবে এই রোগটা থেকে মানে দূরে দূরে আসার জন্য এই রোগে অনেক বাই বন আক্রান্ত থাকে ওজুর মধ্যে একবার দুইছে না দুইবার দুইছে মানে কোনোখান এখান থেকে শুকনা রয়ে গেছে না ভিচ্ছে এরকম মানে বারবার অজু করতে থাকে বারবার অজু করতে থাকে সন্দেহ হয় <clears throat> ঠিক সলাতের মধ্যে এরকম সন্দেহ হয় এগুলা রোগ হ্যাঁ, এই রোগ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে সন্দেহ মুক্ত হওয়ার জন্য দায়িত্ব দেওয়া দায়িত্ব বুঝি নাই কথাটা নবীদের রেসালতের দায়িত্ব দেওয়া হয় নাই জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি মানে তিনি বোঝাতে চেয়েছেন নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য যে রাসুল যারা তাদেরকে তো আল্লাহ সালতের দায়িত্ব দিচ্ছেন আর নবী যারা তাদেরকে নবগতের দায়িত্ব দিচ্ছেন অনেককে যারা রাসুল তারা আবার নবীও তারা নবী এবং রাসুল দুইটাই আর যারা অনেকে আছেন শুধু নবী রাসুল না তো যারা রাসুল তাদের উপরে আল্লাহ সোবান আসমানি কিতাব নাজিল করছেন তো নবী যারা তাদেরকে রসালত দেওয়া হয় নাই মানে নতুন কোনো কিতাব দেওয়া হয়নি তিনি তার আগের যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবের আলোকে উনি দাওয়াত দিবেন ওই কিতাবের আলোকে মানুষকে তাওহিদের দিকে ডাকবেন সুন্নতের দিকে ডাকবেন ওই কিতাব অনুযায়ী আমলের দিকে ডাকবেন এটাই ছিল ওই নবীদের কাজ সোহানাক আল্লাহ আল্লাহ